الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সামনে থেকে এগিয়ে বসুন আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যে মানুষকে হেদায়েত দেন দুই ধরনের মানুষকে আল্লাহ তালা হেদায়ত দিয়ে থাকেন কিছু মানুষ হলো এমন যাদেরকে আল্লাহ তালা নিজে পছন্দ করে নিজের তাদেরকে বাছাই করে বাহ্যিক কোনো কারণ ছাড়াই নিজের দিকে টেনে নেন আর কিছু মানুষ হলো এমন যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা সাধনা করে এক পর্যায়ে আল্লাহ তালা তাদের সামনে হৃদায়তের পথ খুলে দেন কোরআনের মধ্যে আল্লাহ তালে দুই শ্রেণীর কথাই উল্লেখ করেছেন আল্লাহ ইলাইহি মাইয়াশা ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব আল্লাহ তালা তার দিকে টেনে নেন সেই সমস্ত মানুষদেরকে যাদেরকে তিনি চান অর্থাৎ কোন বান্দার প্রতি আল্লাহ ইচ্ছা করেন যে আমি তাকে হেদায়ত দিব আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দেন ওয়াহদি ইলেহিমা ইউনিব এবং আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দেন যারা আল্লাহর দিকে অভিমুখী হয় প্রথম প্রকার যাদেরকে আল্লাহ তালা নিজে তার দিকে টেনে নেন তাদেরকে পরিভাষায় বলা হয় মাজদুব আর দ্বিতীয় প্রকার যারা নিজেরা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করে এক পর্যায়ে আল্লাহ তালা তাদের সামনে হৃদায়তের পথ খুলে দেন তাদেরকে বলা হয় সাহালেক এক প্রকার হলো মাজুব আর এক প্রকার হলো সাহালেক আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে এক একজন মানুষ এক একভাবে চেষ্টা করতে থাকে আল্লাহ তালা তাকে পাওয়ার জন্য কোনো একটা পথ নির্ধারিত করে দেননি যে শুধুমাত্র যদি এই তরিকায় মেহনত করো তাহলে আমাকে পাবে আর যদি অন্য তরিকায় মেহনত করো তাহলে আমাকে পাবেন রসুল্লাহ সাল্লাম তার নিজের জীবনের মধ্যেও অনেকগুলো পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন যে তুমি এই পথ অবলম্বন করেও হেদায়ত পেতে পারো ওই পথ অবলম্বন করেও হেদায়ত পেতে পারো তারপরে দেখা যাচ্ছে সাহাবা নদী আল্লাহ মাজমাইন এক একজন এক একটাকে আঁকড়ে ধরেছেন কোন সাহাবি হাদিসের দর্শকে আঁকড়ে ধরেছেন কোন সাহাবি ফিখের দর্শকে আঁকড়ে ধরেছেন কোন সাহাবি জিহাদের ময়দানকে আঁকড়ে ধরেছেন কোন সাহাবি দাওয়াত ইলাল্লাহর ময়দানকে আঁকড়ে ধরেছেন এক একজন সাহাবি এক একটাকে আঁকড়ে ধরেছেন কিন্তু আল্লাহ তালা যেহেতু তার রসুলের মাধ্যমে এই দিনকে পরিপূর্ণ করবেন এজন্য রসুল্লাহ সাল্লাম নিজের মোটামুটি প্রায় সবগুলো শাখার মধ্যেই বিচরণ করেছেন কিন্তু উন্মতের জন্য এটা পরিহার্য করে দেওয়া হয়নি যে তোমাদের একজন মানুষের জন্য সবগুলো শাখায় বিচরণ করতে হবে এরকম কোনো অপরিহার্যতা কোনো বাধ্যবাধকতা নেই তো যার কারণে কোনো একটা কাজকে নবীওয়ালা কাজ অথবা দুইটা কাজকে নবীওয়ালা কাজ তিনটা কাজকে নবীওয়ালা কাজ এরকম বলার সুযোগ নেই বরং রসুল্লাহ সাল্লাম তার জিন্দিগির মধ্যে যে কাজগুলো করেছেন সবগুলোই তো নবীওয়ালা কাজ তো আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো পন্থায় মেহনত করে আল্লাহ তালা তাকে তার পথ দেখিয়ে দেন এটা হলো আল্লাহর ওয়াদা আল্লাহ বলেন আল্লাদিনা জাহাদু ফিনা যারা আমার পথে মুজাহাদা করবে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে সুবুলানা অবশ্যই আমি তাদেরকে আমার পথ দেখিয়ে দেব একটা পথের কথা বলেননি সুবুলানা আমার হেদায়তের অনেকগুলো পথ আমি তার সামনে খুলে দেব যদি আমাকে পাওয়ার জন্য তারা চেষ্টা করে তো এই প্রকারটাকে বলা হয় সালেক সালেক মানে হলো পথচারী যারা আল্লাহ তালার পথের মধ্যে চলে আল্লাহ তালার পথে নিজেকে এগিয়ে নেয় আল্লাহকে পাওয়ার জন্য আর আরেকটা প্রকার বলা হয়েছিল যারা নিজেরা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে না কিন্তু আল্লাহ তালা বিশেষ দয়ায় বিশেষ অনুগ্রহে তাদেরকে হেদায়ত দিয়ে দেন উদাহরণস্বরূপ ওমর রদি আল্লাহ আনহু বেরিয়েছিলেন রসুরের গলাকে দ্বিখণ্ডিত করে দেবেন কিন্তু আল্লাহ তালার ইচ্ছা ছিল যে তিনি হেদায়ত পেয়ে যাবেন তো বেরিয়েছিলেন রসুলের গলা নেওয়ার জন্য আর ফিরে আসলেন হেদায়ত নিয়ে তো সৌরতুল বাতারাম প্রথম পাঁচ আয়াতের মধ্যে আল্লাহ তালা তো হেদায়ত প্রাপ্ত বান্দা মুতাকিদের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যেগুলো আমাদের পূর্বের মসজিদগুলোতে আলোচনা করা হয়েছে এরপর আল্লাহ তালা বলেন ইন্নাল্লাদিন কাফারু নিশ্চয়ই যারা কুফুর অবলম্বন করেছে একটা হলো কুফরি করা আর একটা হলো কুফরের উপর জিদ ধরে থাকা কুফরকে অবলম্বন করে রাখা আবদুল্লাহ ইবিন আব্বাস যাকে রাইসুল মুফাসিরিন বলা হয় রবি আল্লাহ তালান তিনি এ আয়াতের এই তাফসিরি করেছেন যে ইন্নাল্লাদিনা কাফারু এখানে সাধারণ কাফেররা উদ্দেশ্য না বরং যারা কুফরকে অবলম্বন করে রাখে তাদের ব্যাপারে কি বিধান সওয়া আলাইহিম আনদারতাহুম আম লাম তুমদিরহুম লা ইউমিনুন হে নবী তাদের জন্য সমান আপনি তাদেরকে সতর্ক করেন অথবা না করেন কোন অবস্থায় তারা ইমান আনবে না আল্লাহ আলা কুলু বিহিম আল্লাহ তালা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন ও আলা এবং তাদের শ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছেন আর তাদের দৃষ্টি শক্তির উপর পর্দা পড়ে আছে আজিম তাদের জন্য রয়েছে মর্মন্তর শাস্তি তো এখানে কাফেরদের বিশেষ এক প্রকারের কথা আল্লাহ তালা বলছেন যে হেনবি আপনি তাদেরকে সতর্ক করেন অথবা না করেন কোনো অবস্থায় তারা ইমান আনবে না আপনি সতর্ক করবেন অথবা করবেন না উভয় অবস্থায় তাদের পরিণাম তাদের ফলাফল একই থাকবে তো এখান থেকে এই মূলনীতি বের হচ্ছে যে এক হলো গুনাহ করা আর একটা হলো গুনাহের উপর জিদ ধরে থাকা এক একগুয়েমি বা আমাদের কাঁচা ভাষায় যেটাকে বলে ঘাটতারামি একজন মানুষ যদি কখনো গুনাহ করে তো আল্লাহ তালা সবার মধ্যে সত্য গ্রহণের স্বভাবজাত এক যোগ্যতা দিয়ে দিয়েছেন কোনো বান্দা যখন গুনাহ করে তার অন্তরের মধ্যে এক ধরনের অনুতপ্ত এক ধরনের অনুশোচনা বোধ কাজ করে সবার অন্তরে এটা হতে থাকে কারণ আল্লাহ তালা তাকে সহি এবং সত্যকে গ্রহণ করার একটা মাদ্দা একটা যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছেন হাদিসের মধ্যে এসেছে সুনানি তিরমিজির হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন যখন কোনো বান্দা গুনাহ করে তার অন্তরটা সাদা থাকে গুনাহের কারণে সেখানে একটা কালো দাগ পড়ে যায় এরপর যখন আরেকটা গুণা করে আরেকটা কালো দাগ পড়ে যায় এভাবে কালো দাগের পরিমাণ বাড়তে থাকে এক পর্যায়ে পুরো অন্তরটা কালো হয়ে যায় তো যখন প্রথম দিকে মানুষ একটা দুটো গুনাহ করে গুনাহকে তার অভ্যাসে পরিণত না করে সে সময় স্বাভাবিকভাবেই তার অনুশোচনাবোধ কাজ করে প্রথম যেদিন আমি নজরে খেয়ানত করেছিলাম কোনো বেগানা নারীর দিকে তাকালাম সেদিন অবশ্যই আমার অন্তরের মধ্যে একটা অনুশোচনা আসবে যে আমি কি করছি কাজটা তো অপরাধ আমার আল্লাহ আমাকে সর্বমুহূর্তে দেখছেন আমার বাবাও যদি দেখেন যে আমি একটা রাস্তার মেয়ের দিকে এরকম খারাপ নজরে তাকিয়ে আছি আমার বাবা কি ভাববেন আর আমার বাবার নজরকে আমি এড়াতে পারি কিন্তু আল্লাহর নজরকে তো কখনোই এড়াতে পারবো না আল্লাহ তালা তো সব দেখছেন তিনি তো সব জানেন এরকম একটা অনুশোচনা বোধ ভেতরে কাজ করে কিন্তু যখন মানুষ এটাকে পাত্তা দেয় না তখন ধীরে ধীরে তার ভেতরে এটা অভ্যাস হয়ে যায় এটা তার ভেতরে আশ্রয় করে নেয় তখন তার ভেতরে অনুশোচনা আর কাজ করে না তো যার কারণে প্রথম দিনই একজন মানুষ চাইলে কাউকে খুন করে ফেলতে পারবে না চাইলে কোনো মেয়েকে ধর্ষণ করতে পারবে না সম্ভব না এটা একদিনে হয়নি দীর্ঘ প্রসেসিং এর পর গিয়ে এই ফলাফল প্রকাশ পেয়েছে তো আল্লাহ বলছেন যারা কুফুরকে অবলম্বন করে রেখেছে কুফুরের উপর জিদ ধরে আছে তারা কোনো মূল্যে কুফুরকে ত্যাগ করবে না তারা সত্যকে চিনে যেমন Abu Jahl Utba Utba Umayya এবং আরো বিভিন্ন যারা লিডার ছিল কুফার তাদের মধ্য থেকে তো তারা সত্যকে চিনত কোরআনই বলছে আরিফুন আহু কামাই আরিফুন আবনা আহুম তারা যেমনি ভাবে নিজেদের সন্তানদেরকে চেনে নিজেদের পুত্রদেরকে চেনে একইভাবে তারা নবীকেও চেনে নবীকে চেনার ক্ষেত্রে তাদের কোনো অস্পষ্টতা নেই তারপরও তারা নবীকে মানে না কেন মানে না দুনিয়াবি কোন উদ্দেশ্যে অর্থাৎ সত্যকে চেনার পরও সত্যের উপর তার সত্যকে গ্রহণ করতে প্রস্তুত হয়নি তারা বাতিলের উপর জিদ ধরে আছে আল্লাহ বলেন আপনি তো তাকে হেদায়ত দিতে পারবেন না যেমন আবু তালেব মৃত্যুর সময় অথবা মৃত্যুর আগেও তার বিভিন্ন কথা থেকে বিভিন্ন আচরণ থেকে এটা স্পষ্ট ছিল তিনি ইসলামকে সত্য বলে জানতেন নবী সাল্লাহ সাল্লামকে প্রকৃত নবী মনে করতেন কিন্তু তারপর ইচ্ছাকৃত ভাবে তিনি এই কালেমাকে গ্রহণ করেননি তো আল্লাহ বলছেন সাবাউন হেনবি যাদের অভ্যাস এরকম বক্র হয়ে গেছে যারা সত্যকে গ্রহণ করার জন্য কোনোভাবেই প্রস্তুত না যারা গুনাহের উপর মিথ্যার উপর কুফরের উপর জেদ ধরে আছে তাদেরকে সতর্ক আপনি করেন আর না করেন কোন অবস্থায় তারা ইমান আনবে না কোরআনুল করিমে বিভিন্ন জায়গায় দাওয়াতকে ইনজার শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে ইনজারকে বলা হয় সতর্ক করা যে কোনো সতর্ক না যেই সতর্কতার পেছনে মূল কারণ থাকে ভালোবাসা রহমত সবকাত সেই সতর্কতাকে কোরআনের ভাষায় বলা হয় ইন্দার তো রসুল্লাহ সাল্লাম কাফেরদেরকে সতর্ক করেছেন কেন করেছেন তাদের প্রতি দয়ার কারণে কারণ তিনি হচ্ছেন রহমতুল্লিন আলমিন গোটা সৃষ্টি জগতের প্রতি তার দয়া আছে তো রসুল তাদেরকে দাওয়াত দিয়েছেন এই দাওয়াত তাদের পাওনা ছিল বিষয়টা এমন না রসুল নিজ দয়ায় তাদেরকে দাওয়াত দিয়েছেন তো এজন্য শব্দ ব্যবহার করা হয়েছে ইনজার কিন্তু সতর্কতা কেন ব্যবহার করা হলো কারণ রসুল্লাহ সাল্লাম যখন কাউকে দাওয়াত দিতেন এই দাওয়াত গ্রহণ না করলে তার ক্ষতি কি হবে এটা স্পষ্টভাবে তিনি বলে দিতেন যার কারণে কোরআন রসুলকে শুধু বাসির অর্থাৎ সুসংবাদদাতাই বলা হয়নি বরং নাদির তথা সতর্ককারীও বলা হয়েছে রাসুল শুধু মিষ্টি মিষ্টি কথা বলতেন আর সুসংবাদ শোনাতেন তাই না যে তুমি সত্যকে গ্রহণ করো জান্নাত পেয়ে যাবে এতটুকুতে কথা শেষ না সাথে নেতিবাচক দিকটাও বলে দিতেন যদি সত্যকে গ্রহণ না করো তাহলে কিন্তু তোমার জন্য জাহান্নাম রয়েছে হ্যাঁ বেশিরু রাসুল বিভিন্ন সাহাবিদেরকে বলে দিয়েছেন যে তোমরা মানুষকে সুসংবাদ দাও যার কারণে আল্লাহ তালা রহমতের দিকটা হলো প্রবল জান্নাত কয়টা আটটা আর জাহান্নাম সাতটা এখান থেকেই তো বোঝা যায় যে সাবাকাত রহমাতি গদাবি হাদিসে কুৎসির মধ্যে যেমন এসেছে যে আল্লাহ তালা বলেন আমার রহমত আমার গজবের উপর এগিয়ে গিয়েছে অর্থাৎ আল্লাহ রহমতের দিকটা বেশি এজন্য এটা ঠিক আছে যে সুসংবাদের কথা হবে বেশি ফজিলতের কথা হবে বেশি কিন্তু এর অর্থ এটা না যে ফজিলত ছাড়া আমি শাস্তির দিকগুলোকে এড়িয়ে যাব আমি উম্মতকে সতর্ক করার দিকটাকে পরিহার করব। আমি শুধু চাইব ফজিলতের কথা বলে সুসংবাদ দিয়ে দিয়ে মানুষকে হেদায়ত দিয়ে দিব এটা নবুয়তি দাওয়াতের পরিপন্থী নবীদের দাওয়াতের মধ্যে উভয় দিকে ছিল কোরআনের মধ্যে আল্লাহ তালা নবীকে জায়গায় জায়গায় একই সঙ্গে উভয়টা বলে উল্লেখ করেছেন বেশিরা ওয়ানে দিয়া বাশির মানে সুসংবাদদাতা তিনি মানুষকে ফজিলতের কথা শোনান মানুষকে সুসংবাদ দেন এর পাশাপাশি তিনি সতর্কও করেন যদি আমার দাওয়াতকে গ্রহণ না করো তোমার জন্য এই শাস্তি এই ক্ষতি তোমার সামনে অপেক্ষা করছে এখান থেকে আরেকটা মূলনীতি বের হচ্ছে আল্লাহ তালা বলছেন সাওয়া আলাইহিম তাদের জন্য সমান আপনি দাওয়াত দেন অথবা না দেন সতর্ক করেন বা না করেন তাদের জন্য সমান এর অর্থ কি অর্থাৎ আপনার জন্য সমান তা নয় আপনি যদি দাওয়াত দেন তার মর্যাদা আপনি পেয়ে যাবেন তার সব আপনি পেয়ে যাবেন তাদের জন্য সমান তারা দাওয়াত গ্রহণ আপনি দেন অথবা না দেন কোনো অবস্থায় গ্রহণ করবে না দুটো কিন্তু এক কথা না প্রথম কথার অর্থ হলো যদি বলা হতো যে আপনার জন্য দাওয়াত দেওয়া বা না দেওয়া সমান তাহলে অর্থ হতো আপনি দাওয়াত দিলেও স্বভাব পাবেন না না দিলেও স্বভাব পাবেন না এখানে এটা বলেননি আল্লাহ বলেছেন তাদের জন্য আপনি দাওয়াত দেওয়া বা না দেওয়া সমান তার মানে আপনি যদি দাওয়াত দেন আপনার ফজিলত অবশ্যই আপনি পেয়ে যাবেন যদি তারা দাওয়াত গ্রহণ না করে তাও ফজিলত পাবেন যদি দাওয়াত গ্রহণ করে তাও ফজিলত পাবেন যেই নবী সারা জীবন দাওয়াত দিয়ে তার দাওয়াতে বেশি মানুষ মুসলমান হয়নি এই কথা বলার সুযোগ নেই সেই নবী ব্যর্থ কোন কোন নবীর তো এমনও হয়েছে তার সারা জীবনে দাওয়াত দিয়ে কাউকে মুসলমান বানাতে পারেননি নুহ আলহ ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন কয়জন মানুষ মুসলমান হয়েছে আল্লাহ তালা আজাব চলে এসেছে কাফিরদের উপর তো আমার দাওয়াত যদি আমি দেই আমি যদি মানুষকে সত্যের দিকে আহ্বান করি আমি যদি মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেই আল্লাহ তালা আমার জন্য যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা তিনি বাস্তবায়ন করবেন আমাকে পুরস্কৃত করবেন যদিও আমার দাওয়াতে সারা জীবনের মধ্যে একজন মানুষও সত্য পথে ফিরে না আসে আমি ব্যর্থ না এজন্য যারা আল্লাহর পথে দায়ী হয় তাদের মন ভাঙার কোনো কারণ নেই সারা জীবন দাওয়াতের মেহনত করলাম গ্রামে গ্রামে শহরে শহরে দেশে বিদেশে প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমি আমার দাওয়াত নিয়ে ছড়িয়ে গেলাম কিন্তু আমার দাওয়াতের দ্বারা দেখা যাচ্ছে কারো জীবনের মধ্যে পরিবর্তন আসছে না মন ভাঙার কোনো কারণ নেই কারণ আল্লাহ তালা তো বলে দিচ্ছেন যে এই সমস্ত মানুষ তারা ইমান আনবে না আপনি দাওয়াত দেন বা না দেন সমান তারপরও কিন্তু আল্লাহ তালা তার রাসুলকে এই কথা বলেননি আপনি তাদেরকে দাওয়াত দেওয়ার দরকার নেই এই কথা বলেছেন জায়গায় জায়গায় বলছেন যে আপনাকে তো মনে হচ্ছে যে আপনি তারা ইমান আনবে না এই দুঃখে নিজেকে নিঃশ্বাস করে দিবেন আল্লাহ তালা তার রাসুলকে এভাবে সান্ত্বনা দিচ্ছেন কিন্তু কোথাও এরকম বলেনি যে হে রাসুল আবু জাহেলকে দাওয়াত দেওয়ার কোনো দরকার নেই হে রাসুল উতবাকে দাওয়াত দেওয়ার কোনো দরকার নেই হে রাসুল উমাইয়া ইবনে খালাফকে দাওয়াত দেওয়ার কোনো দরকার নেই হে রাসুল মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে দাওয়াত দেওয়ার দরকার নেই কোথাও এই কথা বলেননি কারণ হেদায়ত তো আল্লাহর হাতে আল্লাহ চাইলে যে কোনো সময় যে কারোর দিলকে আল্লাহ তালা হেদায়তের দিকে ফিরিয়ে দিতে পারেন আমি হৃদায়তের উপর আছি যে কোনো সময় আল্লাহ আমার অন্তরকে বক্র করে দিতে পারেন এজন্যই তো দোয়া শেখানো হয়েছে রব্বানা তুজির কুলু কুলুবানা বাদ ঈদ হাদাইতানা হ্যাঁ আমাদের প্রতিপালক হৃদায়ত দেওয়ার পর আমাদের অন্তরগুলোকে বক্র করে দিবেন না কারণ অন্তর তো আপনার হাতে যে কোনো সময় চাইলেই আপনি বক্র করে দেওয়ার অধিকার এবং শক্তি রাখেন কেউ আপনাকে কিছু বলার অধিকার নেই তো একইভাবে আল্লাহ তাল্লাহ কাউকে হেদায়ত তো দিয়ে দিতে পারেন হেদায়তের পথ থেকেও সরাতে পারেন আমার কাজ হলো শুধু পৌঁছে দেওয়া তো এই কাফেরদের ব্যাপারে বলা হচ্ছে যে আপনার দাওয়াতের ফজিলত তো আপনি পেয়ে যাবেন কিন্তু এখানে বিশেষ কিছু মানুষকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যারা নিজেদের কুফরের উপর অটল থাকার জন্য বদ্ধপরিকর কোনো মূল্যেই তারা তাদের বাতিল মতবাদকে বাতিল মতাদর্শকে প্রত্যাখ্যান করবে না তাদেরকে শত বোঝানোর পরও তারা তাদের কুফরি চিন্তা ভাবনা থেকে বের হবে না জাহিলি চিন্তা ভাবনাকে ত্যাগ করবে না তো এ সমস্ত মানুষদেরকে যতই বোঝানো হোক না কেন তারা কোনো কখনোই হেদায়তের কথাকে গ্রহণ করবে না খতম আল্লাহ আলা ও আলা আল্লাহ তালা তাদের অন্তর এবং তাদের কানের উপর শ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছেন তো বাহ্যিকভাবে কেউ আবার প্রশ্ন করতে পারে আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাহলে তো আল্লাহ তালা জুলুম করছেন আল্লাহ মোহর মেরেছেন বলেই তো তারা ইমান আনবে না যদি মোহরটা না মেরে দিতেন তাহলেই তো হয়তো ইমান নিয়ে আসতো কিন্তু কোরআনের সুরাই মুতফিফিনের এক আয়তের মধ্যে এর ব্যাখ্যা আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন আল্লাহ নিজের থেকে কারো অন্তরে মোহর মারেন না কাল্লা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন আল্লাহ তাআলা বলছেন মানুষের অন্তরে মরিচা পড়ে যায় তাদের নিজেদের উপার্জনের কারণে তারা নিজেরা গুনাহকে উপার্জন করেছে গুনাহকে বেছে নিয়েছে কুফুরকে বেছে নিয়েছে বাতিলকে বেছে নিয়েছে তাদের এই নিজেদের কৃতকর্মের কারণেই তাদের অন্তরে মরিচা পড়ে এটাকে এই আয়াতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মোহর মারা অর্থে বলা হচ্ছে কারণ দুনিয়ার মধ্যে কোনো কিছু আল্লাহ তালার আদেশ ছাড়া হয় না তো আল্লাহ তালা কারো অন্তরে নিজের থেকে যে সৃষ্টি করেই তার অন্তরে মোহর মেরে দিচ্ছেন এরকম হবে না কিন্তু কোনো মানুষ যখন নিজের জন্য গুনাহকে নির্বাচন করে নেয় যে আমি গুনাহের পথের উপরে স্থির থাকব তো ধীরে ধীরে তার অন্তরের মধ্যে মরিচা পড়ে যায় অন্তরে জং ধরে যায় তখন সেই অন্তরকে আল্লাহ তালা মোহর দ্বারা বেষ্টিত করে দেন তখন বাহিরের হেদায়তের কোনো কথা সেখানে আর প্রবেশ করে না কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আলী জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ইনস আমি অনেক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এর অর্থ হলো তাদের পরিণতি হলো জাহান্নাম আমি তাদেরকে সৃষ্টি করেছি আর তাদের পরিণতি হলো জাহান্নাম যদি ডাইরেক্ট জাহান নামে দেওয়ার জন্যই সৃষ্টি করতেন তাহলে তো দুনিয়ায় পাঠানোর দরকার ছিল না সৃষ্টি করে করে জাহান নামে ছুড়ে ফেলে দিতেন হয়ে যেত এটা উদ্দেশ্য না আমি তাদেরকে সৃষ্টি করেছি কিন্তু পরিণাম হলো তারা নিজেরা নিজেদের জন্য জাহান্নামকে কামিয়ে নেবে এবং জাহান্নামে গিয়ে নিক্ষিপ্ত হবে তো তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ বলে দিয়েছেন লাহুম কুলুবুল্লাহ বিহা এখানে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ উল্লেখ করেছেন এগুলো হলো গোমরাহ বান্দাদের বৈশিষ্ট্য তা আমাদের নিজেদেরও ফিকির করা দরকার আল্লাহ তালা হেদায়তপ্রাপ্ত বান্দাদের যে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন সেগুলো আমার মধ্যে আছে কিনা যদি থাকে আলহামদুলিল্লাহ আর আল্লাহ তালা গুমরাহ বান্দাদের জন্য যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন দেখা দরকার তার কোনোটা আমার মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে আল্লাহ তালার কাছে ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে নিজের ভিতর থেকে সেগুলোকে দূর করা উচিত যেমন এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন যে জাহান্নামীদের এক নম্বর বৈশিষ্ট্য হল লাহম কুলুবুল্লাহ বিহা তাদের অন্তর থাকবে কিন্তু এই অন্তর দ্বারা তার সত্যকে উপলব্ধি করবে না তাদের সামনে সত্যকে তুলে ধরা হবে আল্লাহর বাণীকে প্রচার করা হবে রসুল্লাহর আদর্শকে তুলে ধরা হবে কিন্তু সে কোনো মূল্যেই নিজের সেই বাতিল মতবাদ বাতিল মতাদর্শ কুফরি চিন্তা জাহেলি চিন্তাকে ত্যাগ করে সত্যকে গ্রহণ করার জন্য প্রস্তুত হবে না সব জামানার মধ্যে বাতিলের একটাই চিত্র তাদের অন্তর তো থাকে ভিতরে তো অন্তর আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু সে সেই অন্তরের দ্বারা সত্যকে বুঝতে চায় না আবু জাহালের সামনেও সত্যকে তুলে ধরা হয়েছিল কিন্তু আবু জাহাল সত্যকে গ্রহণ করার ইচ্ছা রাখেনি সে সত্যকে উপলব্ধি করেনি এরকম যত কাফের নেতা ফেরাউনের সামনেও তুলে ধরা হয়েছিল নমরুদের সামনেও তুলে ধরা হয়েছিল আজকের যুগেও যারা এরকম কুফর এবং বাতিলের নেতৃত্ব দিচ্ছে এমন না যে তাদের সামনে সত্য নেই তাদের সামনেও সত্য স্পষ্ট আল্লাহ তালা সত্যকে স্পষ্ট করে রেখেছেন কিন্তু সত্যকে গ্রহণ করার মতো কোনো অভিপ্রায় কোন আন্তরিক ইচ্ছা তাদের অন্তরের মধ্যে নেই তারা শুনে ঠিকই কিন্তু শুনে সত্যকে তো উপলব্ধি করেই না সত্যকে তো বুঝতে চাই না বরং তারা সত্যের গলাকে টিপে ধরতে চায় কোরআনে আল্লাহ নিজেই বলেন তারা নিজেদের মুখের ফুৎকারের দ্বারা আল্লাহ তালার বাতিকে নিভিয়ে দিতে চায় সত্য হল আলো এই আলোকে তারা নিভিয়ে দিতে চায় নিজেদের মুখের ফুৎকারের দ্বারা যে সত্য আমি গ্রহণ করবো না সত্য কাউকে গ্রহণ করতে দেব না আর সত্যের কথা সমাজের মধ্যে প্রচার হতেও দিব না পদ বন্ধ মানুষের বাক স্বাধীনতা আমি কেড়ে নেব আমার বিরুদ্ধে কোনো কথা যায় এরকম কোন অধিকার আমি কাউকে দেব না তারা চাবে মোহাম্মদুর রাসুল্লাহকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু মোহাম্মদুর রাসুল্লাহর নূর এই দুনিয়ার মধ্যে জিন্দা হবে সব যুগের মধ্যে জিন্দা হয়েছে ওমর রদি আল্লাহ আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে বলে ইসলাম থেমে থাকেনি ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে বলে ইসলাম থেমে থাকেনি আলীকে শহীদ করে দেওয়া হয়েছে বলে ইসলাম থেমে থাকেনি হাসান এবং হোসেন রদি আল্লাহ আনহুমাকে শহীদ করে দেওয়া হয়েছে বলে ইসলাম থেমে থাকেনি ইসলাম কারো মাধ্যম কারো জন্য থেমে থাকবে না যদি পুরো দুনিয়ার সব বাতিল পন্থীরাও ইসলামকে মিটিয়ে দিতে চায় তারপর আল্লাহ তালা বলছেন আমি ইসলামকে পরিপূর্ণতায় পৌঁছাবো হাদিসের মধ্যে রাসুল স্পষ্ট বলে দিয়েছেন দুনিয়ার মধ্যে শহর অথবা নগরের মধ্যে এমন কোন ঘর আল্লাহ বাকি রাখবেন না ইল্লাহ আদখালাহুল্লাহ ইসলাম যেখানে আল্লাহ ইসলামের বাণী প্রবেশ করাবেন না বিআইজি আজিজিন আও ইসলাম ওয়া আহলা আল্লাহ তালা সম্মানী ব্যক্তির সম্মানের মাধ্যমে অথবা অপমানিত ব্যক্তিকে অপমান করার মাধ্যমে যারা ইসলামকে গ্রহণ করে নেবে তাদেরকে সম্মান দেওয়ার মাধ্যমে আর যারা ইসলামকে প্রত্যাখ্যান করবে তাদেরকে লাঞ্ছিত করার মাধ্যমে জোরপূর্বক হোক অথবা ইচ্ছাকৃত হোক আল্লাহ তালা দুনিয়ার প্রত্যেকটা শহর এবং নগরের ঘরের মধ্যে এই হেদায়তের দাওয়াতকে এবং বাণীকে প্রবেশ করাবেন পৌঁছে দেবেন বলেনি প্রবেশ করাবেন দাওয়াত না প্রবেশ করাবেন ইসলাম প্রতিষ্ঠিত হবে দুনিয়ার প্রতিটি ঘরের মধ্যে এটাকে রোধ করতে কেউ পারবে না কারণ যদি পারে আল্লাহ তালা বাণী মিথ্যা হয়ে যাবে নাউদুল্লাহ আমরা তো বলি সর্বদা সদাকল্লাহ আলীগুল আজিম ও সদাক রসুল নবীল করিম আল্লাহ তালা সত্য বলেছেন তার রাসুল সত্য বলেছেন সুতরাং তাদের কথা কখনো মিথ্যা হতে পারে না তো বাতিল পন্থীদের প্রথম বৈশিষ্ট্য হলো এটা বোঝালেও বোঝে না শুনলেও মানতে চায় না বরং সত্য শুনলে আরো তেরে আসে সত্যকে নিভিয়ে দিতে চায় সত্যকে মিটিয়ে দিতে চায় সমাজের মধ্যে যেন সত্য প্রচারিত না হয় সেজন্য তারা সর্বদা ফেকির করে কেন এটা করে কারণ কুল্লু মৌলুদ্দিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা নবজাতক সন্তানকে আল্লাহ সত্য গ্রহণের স্বভাবজাত যোগ্যতা দিয়ে সৃষ্টি করেন আবু জাহাল জানতো যদি সত্যের বাণী মানুষের কানে যায় মানুষ এই সত্যের বাণীকে গ্রহণ করে নিবে এজন্যই তো তারা তাদের দারুণ নাদোয়া তাদের সেই জাহিলে যুগের পার্লামেন্টের মধ্যে বসে তারা এই আইন পাস করলো যে মক্কার বিভিন্ন অলিগলির মধ্যে লোক ছড়িয়ে দাও হজের মৌসুমে বাইরের মানুষরা আসবে তারা তো জানে না এই মোহাম্মদকে তারা যদি মোহাম্মদের কণ্ঠ থেকে কোরআনের আয়াত শুনে ইসলামের দাওয়াত শুনে তাহলে তারা তো ইসলামকে গ্রহণ করে নেবে তাহলে মানুষ যেন শুনতে না পারে সেই ব্যবস্থা করো মিডিয়ার মধ্যে এই সংবাদ প্রচার করে দাও মোহাম্মদ হলো পাগল মোহাম্মদ হলো জাদুকর মোহাম্মদের কাছে যে যায় সে মানুষের মধ্যে মানুষ থেকে তাকে আলাদা করে ফেলে তাকে জাদু দ্বারা বসীভূত করে ফেলে তাকে তার সন্তান সন্ততি বাবা মা থেকে বিচ্ছিন্ন করে ফেলে সুতরাং খবরদার কেউ মোহাম্মদের কাছেও যাবে না মিডিয়ার মধ্যে চারোদিকে অপপ্রচার তারা ছড়িয়ে দিল এখনো যেমন হয় প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে কোনো খবর ভালো অথবা মন্দ যদি এটাকে ভাইরাল করার ইচ্ছা থাকে তাহলে এর একটা মাত্র মাধ্যম হলো যে মিথ্যাকে এত পরিমাণ বলতে থাকো এত পরিমাণ বলতে থাকো যেন দুদিন পর সেটা সত্য হয়ে যায় হিটলারের নীতি মিথ্যা এত বলতে থাকো এত বলতে থাকো যে আমি দুনিয়ার সব ইহুদিকে মেরে শেষ করে ফেলবো তারপরও কেউ আমার উপর আপত্তি করবে না এটাকে দেশপ্রেম এটাকে জাতীয়তাবাদ হিসেবে দেখা হবে তো তারা সত্যকে উপলব্ধি করবেন এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর সত্যকে মানুষকে শোনানোর জন্য প্রস্তুত থাকবে না কারণ তারা জানে মানুষ যদি সত্যকে শুনে ফেলে তাহলে মানুষ সত্যকে গ্রহণ করে ফেলবে যেমন সময়ে সময় হয়েছে সুরাকাবিল মালিক রসুলের পিছনে ধাওয়া করেছিলেন রসুল যখন মদিনায় হিজরত করছেন রসুলকে হত্যা করে ফেলবেন কিন্তু দেখা যাচ্ছে রসুলের কথা শুনে হেদায়তের কথা চলে আসছেন ওমর বেরিয়েছিলেন রসুলের গলাকে দ্বিখণ্ডিত করবেন দেখা যাচ্ছে হেদায়তের বাণী নিয়ে ফিরে আসছেন এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ রাসুলকে দুনিয়া থেকে মেটানোর জন্য এসেছিল কিন্তু রাসুলের কথা শুনে তারা হেদায়তকে গ্রহণ করে নিয়েছিল এমনকি মক্কার এই কুফরের লিডারদেরও এমন হয়েছে যে বিভিন্ন জনকে বিভিন্ন সময়ে দেখা গেছে রাতের অন্ধকারে এসে কান লাগিয়ে শুনছে যে মোহাম্মদ কি সুন্দর করে তেলাওয়াত করে সত্য তো বোঝেন কিন্তু মানবে না সত্য তো না চিন্ত যেই ব্যক্তি নিজেকে ভণ্ড নবী দাবি করে যেই ব্যক্তি নিজেকে মৌলা পাকার খাজা বাবা দাবি করে সে কি জানে না সে একটা ভণ্ড দুনিয়া সবাই না জানুক তার ভক্ত মরিদানটা না জানুক তার ভক্ত মুরিদানরা বিশ্বাস করুক না সে পাক তার সব পাক তার পেশাব পাক তার খানা পাক সবকিছু নামের সঙ্গে পাক যুক্ত হয়ে যায় কিন্তু সে তো নিজে জানে যে সে কি ভণ্ড না সে ভালো নিজের ব্যাপারে মানুষ তো সবচেয়ে ভালো জানে তারপরও কেন মানুষ এই কাজগুলো করে গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করলো অথচ সে কি জানে না যে সে নবী না বিভিন্ন সময় এটা হয়েছে বাদশাহ আকবর সে একটা বাতিল ধর্ম বানিয়েছিল দিনে এলাহি কম বেশি নাম আমরা সবাই শুনেছি ইসলাম প্লাস হিন্দুইজম দুটোর মিশ্রণ করে একটা খিচুড়ি ধর্ম দিন এলাহি কালেমাও ছিল ভিন্ন তাদের আজানও ভিন্ন সবকিছুই ভিন্ন তো তার একজন মন্ত্রী ছিল আবুল ফজল এইবার এই বেচারা ইতিহাসের মধ্যে বেশ প্রসিদ্ধ তো এখন বাদশাহ আকবর প্রথম দিকে সে তো একটা মূর্খ মানুষ না কোনোদিন স্কুলে পড়েছে না মাদ্রাসায় পড়েছে না দিনের শিক্ষা আছে না জেনারেল নলেজ আছে কিছুই নেই তো এখন প্রথম শয়তানি মাথায় ঢুকেছে আবুল ফজলে তো এখন বাচ্চা ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠার পর বাচ্চা ঝাঁপানা রাতে কিন্তু ঘুমের মধ্যে আপনার উপর ওহি এসেছিল আপনি টের পাননি কিন্তু আপনার মুখ নড়ে ছিল আমি এগুলো লিখে ফেলেছি এই দেখেন এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে ওহি আপনি এখনো টের পাননি কয়েকদিন পর হয়তো আপনি ওটার পেয়ে যাবেন এই দেখেন আপনার ওহি এটা হলো আপনার কিতাব তো এরকম বিভিন্ন মানুষ নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য বিভিন্ন জনকে নিয়ে খেলা করে শাহজালাল মুজারাদ ইয়ামানিয়া শাহপারান আরো যারা আছেন তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি আমাদের সিলেট তো সেখানে তারা এসেছিলেন সুদূর ইয়ামান থেকে সফর করে তাদের নিয়ত তো ভালোই ছিল কিন্তু চেতনা ব্যবসায়ীরা তাদেরকে নিয়ে চেতনা ব্যবসা শুরু করেছে যুগে যুগে ধর্ম ব্যবসায়ী চেতনা ব্যবসায়ীরা এই কাজই করে অনেক সময় কোনো একজন মানুষ তার খারাপ উদ্দেশ্য থাকে না কিন্তু ভাই আরেকজন উৎসাহ দেয় ভাই আপনি সামনের দিকে থাকেন পেছনে পেছনে আমরা সাপোর্ট দিচ্ছি যা লাগে সব আমরা করব শুধু হাইলাইটে থাকবেন আপনি ফোকাসটা থাকবে আপনার উপর বিভিন্ন জামানার মধ্যে এটা হয় তো বাতিল পন্থীদের এক নম্বর বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হলো লহম কুলুবুল্লাহ বিহা দুই নম্বর বৈশিষ্ট্য হলো আলহম আইনুল্লাহা তাদের চোখ আছে কিন্তু সেই চোখ দ্বারা তারা দেখে না তারাও কোরআন পড়ে তারাও কোরআনের অনুবাদ বোঝার চেষ্টা করে তারাও কোরআনের মর্মকে অন্তরে ধারণ করার চেষ্টা করে এমনকি তাদের বাতিল অনুষ্ঠানগুলো কোরআনে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় কিন্তু তারপরও তারা কোরআনের বিধানগুলোকে সচক্ষে দেখে দেখার পরেও তারা এগুলো মানার জন্য প্রস্তুত না কেমন যেন তারা সত্যকে দেখতেই চায় না চোখের সামনে দেখছেন ইনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তাওরাতের মধ্যে তার যে বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছিল সবগুলো বিদ্যমান ইঞ্জিলের মধ্যে তার যে বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছিল সব বিদ্যমান চোখ আছে চোখ দ্বারা দেখছে কিন্তু আল্লাহ বলছেন তারা চোখ দ্বারা দেখে না তার মানে তারা সত্যকে দেখেও না দেখার ভান করে যেই ব্যক্তি জেগে জেগে ঘুমায় তার ঘুমকে ভাঙাতে পারে তাদের কান আছে কিন্তু কান দ্বারা তারা শোনে না শোনে তো ঠিকই এই কান দ্বারা তারা হলিউড আর বলিউডের সং শুনবে ঠিকই কিন্তু হেদায়তের বাণী যদি তার সেই কানের মধ্যে দেওয়া হয় কেমন ফিল্টারিং হয়ে সেটা বাইরে পড়ে যায় আর তার মনের সঙ্গে যেটা মিলে বা প্রবৃত্তির অনুকূল হয় শুধু সেটা ভিতরে যায় একটা ফিল্টার বসানো আছে কানের সামনে যেটা আমার সঙ্গে মিলবে সেটা হলো ঠিক ঠিক বাহ বাহ কিন্তু যেটা আমার সঙ্গে মিলবে না এটা তো খুবই খারাপ জিনিস অসুন্দর শ্রুতিকটু এই সেই তো তিনটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন যে অন্তর আছে অন্তরের দ্বারা উপলব্ধি করে না চোখ আছে চোখ দ্বারা দেখে না কান আছে কান দ্বারা শুনে না আল্লাহ তালা তারপরে বলে দিচ্ছেন যে এই সমস্ত বৈশিষ্ট্য যাদের আছে হেদায়ত ঢোকার রাস্তা তো এগুলোই ছিল হেদায়ত আসবে থেকে নাক দিয়ে তো হেদায়ত আসবে না পায়ের নিচ দিয়ে তোর হেদায়ত আসবে না হাত দিয়ে তোর হেদায়ত ঢুকবে না হেদায়ত ঢুকবে কোন দিক দিয়ে এটা তো খাবার না যে ট্যাবলেট বাজার থেকে একটা ট্যাবলেট কিনে নিয়ে আসলাম আর কিনে এনে একেবারে গুলে খেয়ে ফেললাম এরকমও তো না হেদায়ত ঢোকার রাস্তা তো এগুলো একটা রাস্তা হলো চোখ এই চোখের উপর তারা পর্দা ফেলে রেখেছে দেখে না আর একটা রাস্তা হলো কান এই কানের উপরও তারা আবরণ ফেলে রেখেছে তারা কান দ্বারা সত্যকে শোনে না আর একটা মাধ্যম হলো অন্তর সেই অন্তরকেও তারা এমন ভাবে করে রেখেছে যে অন্তর দ্বারা দুনিয়ার সব বুঝলেও সত্যকে বুঝতে চায় না এখানে এসে হাবা হয়ে যায় তো হেদায়তের গুলো যারা বন্ধ করে রাখে আল্লাহ বলেন উলায়াম তারা হলো চতুষ্পদ জন্তুর মতো গরু ছাগল কুকুর শুকর এগুলোকে যেমন সারাদিন বোঝালেও কোনো কাজ হয় না ওদের সামনে কোরআনকে খুলে দিলেও যেমন চোখ দ্বারা দেখে কোনো ফায়দা হবে না মাইক একটা কানের পাশে বসিয়ে দিয়ে লাউড স্পিকার দিয়েও যদি জোরে জোরে বলা হয় তাও ওর ভিতরে কোনো পরিবর্তন আসবে না আর ওর ভেতরে অন্তর আছে কিন্তু সেই অন্তরকে কেটে দুটুকরো করা হলেও সেখানে হেদায়তের কোনো ছোঁয়া লাগবে না তো আল্লাহ বলছেন উলায়িকাল না এরা হলো চতুষ্পদ জন্তুর মতো এরপর আল্লাহ আরেকটু এখানে তাকিদ দিচ্ছেন চতুষ্পদ জন্তুর মতো যদি বলি চতুষ্পদ জন্তুরা কেমন যেন অপমান হয়ে যায় যারা হৃদায়তকে গ্রহণ করে না ওদেরকে যদি কুকুর আর শুকর বলা হয় ওগুলোও তো চার পা চতুষ্পদ জন্তু তো তাহলে ওদেরও একটু প্রেস্টিজ হানি হয়ে যায় এজন্য আরো ভারী শব্দ দরকার এজন্য এরপর বলে দিচ্ছেন বাল হুম আবাল বরং তারা আরো ডেঞ্জারাস যে প্রথম তো বলেছিলাম যে ওগুলোর মতো না এর থেকেও আরো খারাপ এখানে একটা জিনিস বোঝার আছে কেয়ামতের দিন মানুষকে হয়তো আল্লাহ জান্নাতে দিবেন অথবা জাহান নামে দিবেন কিন্তু অন্যান্য মানুষ এবং জিন ছাড়া যা কিছু আছে কেয়ামতের দিন সেগুলো আল্লাহ তালা জান্নাত তাদের জন্য প্রস্তুত করেননি একইভাবে জাহান্নামকেও তাদের জন্য প্রস্তুত করেননি তারা আমাদের থেকে নিম্ন শ্রেণী এই বিবেচনায় যে কোন চতুষ্পদ জন্তু দুই চারটা বাদে যেগুলোকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন যেমন আসাবে কাহাফের কুকুর এরকম দুই একটা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন এছাড়া ব্যাপকভাবে কোনো প্রাণী জান্নাতে যাবে না এই বিবেচনায় তারা আমাদের থেকে নিম্ন শ্রেণী কিন্তু আর একটা দিক আছে কেয়ামতের দিন কি পরিমাণ মানুষ জাহান নামে যাবে হাদিসের মধ্যে আছে যে কেয়ামতের দিন প্রত্যেক এক জনের মধ্যে নশো নিরানব্বই জন জাহান নামে যাবে আর একজন জান্নাতে যাবে এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই তো বলবেন এত আবার জাহান নামে গেলে পোষায় কিভাবে চিন্তার কোনো কারণ নেই কেয়ামতের আগে ইয়াজুজ মাজুজ একটা বাহিনী বের হবে না তার সম্পর্কে কেউ হয়তো আমরা শুনেছি যদি না শুনি সেটা আমাদের আকিদের দুর্বলতা মুসলমান হয়ে গেলাম এত বড় হয়ে গেলাম আকিদের একটা চ্যাপ্টার যেই ব্যাপারে আমাদের ইমান আনা জরুরি ছিল এবং কেয়ামত পূর্ব যে ফিতনা যেটা অতীত তা সম্পর্কেও জানা দরকার কিন্তু তার থেকে বেশি জানা দরকার যেটা ভবিষ্যৎ সামনে আসবে যেটা অতীত সেটা না জানলেও আমি আটকে থাকবো না কিন্তু যেটা সামনে আসবে আমার সামনে দাজ্জাল হোক ইয়াজুজ মাজুজ হোক আমি যদি তার সম্পর্কে নাই জানি যেই ব্যক্তি দাজ্জালকে চিনবে না সে কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে কোনোদিনও তো সম্ভব না যার কারণে যারা দাজ্জাল সম্পর্কে যাদের আইলেন নেই নিঃসন্দেহে তারা দাজ্জালের ফেতনার মধ্যে পড়ে যাবে আর দাজ্জালের বিষয়টা এমন না যে এক রাত্রে ঘুম থেকে উঠব আর জেগে দেখবো একজন ব্যক্তি এসেছে চল্লিশ দিন থাকবে যার প্রথম দিন এক বছরের সমান পরের দিন এক মাসের সমান এরকম কয়েকদিন থেকে নাই হয়ে যাবে বিষয়টা এমন না বরং দাজ্জাল আসলে অনেক ভূমিকা আছে দাজ্জাল ব্যক্তিটা আসবে পরে কিন্তু ফেতনা শুরু হবে অনেক আগ থেকে এই দাজ্জাল এই ফেতনা থেকে নিজেকে তো বাঁচাতে পারবো না যদি না আমি দাজ্জাল সম্পর্কে জ্ঞান অর্জন করি তিয়াজ মাজুর সেই বিশাল ব্যাটালিয়ান সেই ব্যাটালিয়ানের সদস্যরা তো মানুষ তো নয়শো নিরানব্বই জন জাহান নামে যাবে আর একজন জান্নাতে যাবে সংখ্যা নিয়ে চিন্তার কারণ নিয়ে আল্লাহ তালা তাদের মাধ্যমে সংখ্যা পূরণ করে দিলেন তো আমাদের মূল বিষয়টা ছিল না মূল বিষয় হলো যে জাহান নামের মধ্যে তো অনেক মানুষ যাবে কিন্তু দুনিয়ার মধ্যে যেই প্রাণীগুলো আছে যে জন্তুগুলো আছে কোনোটাকে জাহান নামে যাবে গরু জাহান নামে যাবে কুকুর যেটা নাপাক একটা পদার্থ তারপর শুকর খুবই নাপাক এটা জাহান নামে যাবে তাহলে এই বিবেচনায় কিন্তু তারা মানুষের থেকে এগিয়ে আসছে যে মানুষ অনেক মানুষ জাহান নামে যাবে কিন্তু কোনো প্রাণী জাহান নামে যাবে না একইভাবে অনেক মানুষ সত্যকে অস্বীকার করে কিন্তু কোনো প্রাণী এমন নেই যারা সত্যকে অস্বীকার করে বরং কুল্লুম কাদা আলিমা সলাহা প্রত্যেকে জানে যে আল্লাহ তালা তার জন্য কি সলাদ আমাদের সলাদ হলো নামাজ প্রত্যেকের জন্য আল্লাহ কিছু সলাদ কিছু তাসবি অপরিহার্য করে দিয়েছেন সেই আমলগুলো তারা জানে এবং সবাই মানে প্রত্যেকটা প্রাণীর মধ্যে তাওহিদ আছে আল্লাহ তার একত্রবাদ আছে ইমান আছে এই গরু কুকুর যেগুলোকে আমরা খুব অধম মনে করি তারাও আল্লাহকে বিশ্বাস করে কাফের না জাহান্নামি না কিন্তু অনেক মানুষ তো এমন আছে জাহান্নামি তো যারা জাহান্নামি তাদেরকে যদি বলা হয় যে উলায়কাল তারা হলো চতুষ্পদ জন্তুর মতো তাহলে স্বাভাবিকভাবে চতুষ্পদ জন্তুর জন্য একটা মানহানি হবে তাদের তো শক্তি নেই নইলে তারা আদালতে গিয়ে মানহানিকর মামলা দিয়ে দিত তো এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন বালহুম আদাল এরা হলো আরো ডেঞ্জারাস উলাইকুমুল গাফিলুন তা আল্লাহ এদের জন্য একটা পারফেক্ট শব্দেও ব্যবহার করছেন যারা হলো গাফেল গাফেল শব্দটা আমাদের কাছে খুবই হালকা গাফেল মানে উদাসীন কিন্তু প্রকৃত গাফেল হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি সত্যকে গ্রহণ করার ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করে যেমনি ভাবে চোর আমরা চোর বুঝি কাকে যেই ব্যক্তি না বলে অন্য কারো জিনিস নিয়ে যায় সেই হলো চোর ছোট ছোট চোরদেরকে আমরা সুযোগে পেলে ইচ্ছা মতো প্রহার করি চোর যদি মসজিদে একটা ধরা পড়ে আজকে তারা রেহাই থাকবে না কিন্তু যারা কোটি কোটি টাকা আত্মসাত করে ফেলে তাদের ব্যাপারে আমাদের কিছু করার থাকে না কারণ মানুষ হলো শক্তের ভক্ত নরমের জম এটা মানুষের একটা স্বভাব কিন্তু রাসুল বলেন এগুলো না সবচেয়ে বড় চোর হলো সেই ব্যক্তি আল্লাহ ইয়াসরিকফি যেটা নামাজের মধ্যে চুরি করে কারণ এর থেকে বড় চোর আর হতে পারে না রুকু ঠিকভাবে করে না সেজদায় গিয়ে ঠিকভাবে তসবি পাঠ করে না যেখানে ধীরস্থিরতার সঙ্গে করা দরকার সেখানে কাকের মতো শুধু ঠোকর দিয়ে দিয়ে চলে যায় তো এরা হলো সবচেয়ে বড় চৌ তো এজন্য গুনাহের একটা ক্ষতি হলো গুনাহের শাস্তি তো মৌলিকভাবে আল্লাহ তালা আখেরাতে দিবেন কেয়ামতের দিনকে আল্লাহ তালী ইয়মুদ্দিন বিচার দিবস বলে উল্লেখ করেছেন তার মানে দুনিয়ার বিচারগুলো আল্লাহ তালা কেয়ামতের দিন করবেন কিন্তু দুনিয়ার মধ্যেও গুনাহের সামান্য সামান্য শাস্তি অনেক সময় আল্লাহ দিয়ে থাকেন গুনাহের শাস্তি তো অনেক প্রকার আছে কখনো এমন হয় যে গুনাহের কারণে কোনো বিপদ চলে আসে সেই বিপদের মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে গুনাহ থেকে পাক করে দেন সাফ করে দেন কিন্তু গুনাহের সবচেয়ে বড় শাস্তি হলো গুনাহের সবচেয়ে বড় শাস্তি হলো আল্লাহ তালা সত্য গ্রহণের তৌফিককে ছিনিয়ে নেন যার কারণে অনেক মানুষ তাদের সামনে যখন ইসলামের বিষয়কে উত্থাপন করা হয় তারা বলে ভাই আমিও বুঝি আমার দিলও চায় যে আমি এভাবে চলি আমার মনেও চায় যে আমি রাসুল্লাহ সুলনাহকে নিজের মধ্যে বাস্তবায়ন করি কিন্তু আমি পারছি না আমি পেরে উঠছি না এই যে পারছি না এই যে কথাটা এটাই হলো গুনাহের দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শাস্তি যে আল্লাহ তারা তৌফিককে ছিনিয়ে নেন যেমন এ আয়তের মধ্যে যেটা বলা হয়েছে যারা কুফুরকে অবলম্বন করে রেখেছে যারা যে কোনো মূল্যে কুফরি ধর্ম কুফরি মতবাদ কুফরি মতাদর্শ কুফরি চিন্তা চেতনা কুফরি দৃষ্টিভঙ্গি এগুলোকে যারা ত্যাগ করতে প্রস্তুত নয় বরং এগুলোর উপর জিদ ধরে জমে আছে আল্লাহ তালা তাদের থেকে তৌফিককে ছিনিয়ে নিচ্ছেন আল্লাহ বলে দিচ্ছেন হে নবী দাওয়াত দেন আর না দেন যাই আপনি করেন না কেন মিনুন তারা দিনও ইমান আনবেন একইভাবে আমি যদি নিজেকে গুনাহ থেকে পাক না করি আমি যদি গুনাহ থেকে নিজেকে বিরত না করার চেষ্টা করি তাহলে ধীরে ধীরে আমার মধ্যে সত্য গ্রহণের তৌফিককে আল্লাহ ছিনিয়ে নেবেন তখন আমি চাইবো যে আমি আমার নজর দ্বারা কোনো হারাম জিনিস দেখব না তারপরও কিভাবে যেন অজান্তে আমি হারামের দিকে আমার চোখ চলে যাব আমি চাইবো আমার কান দ্বারা কোনো হারাম জিনিস হোক সেটা গান হোক সেটা অন্য মিউজিক হোক সেটা রিবত হোক সেটা মিথ্যা অথবা যা কিছু আমি আমার কান দ্বারা শুনবো না কিন্তু যদি এমন হয় যে আমি আমার মানসিকতার মধ্যে হৃদায়তকে গ্রহণ করার জন্য অন্তরকে প্রস্তুত না করি বাতিলের উপর টিকে থাকতে চাই আল্লাহ তালা আমার থেকে তৌফিককে ছিনিয়ে নেবেন তখন সত্যকে গ্রহণ করতে চাইব কিন্তু সুযোগ হবে না নামাজ পড়তে চাই প্রতি অক্তে ইচ্ছা হয় আজান শুনলে ইচ্ছা হয় কিন্তু এই যাবো যাবো করে আর কেন যেন হয়ে ওঠে না এই যে কেন যেন হয়ে ওঠে না আল্লাহ তালা তৌফিক ছিনিয়ে নিয়েছেন এটা হলো গুনাহের সবচেয়ে বড় শাস্তি তো আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে বোঝার এবং আমার করার তৌফিক দান করুন আমিন